আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাত আলা রাসুল হিল আমিন আম্মাবাদ পৃষ্টি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা যে যেখানেই থাকুন আশা করি আপনারা আমাদের সঙ্গে আছেন দর্শে হাদিস আপনাদের প্রিয় অনুষ্ঠান শোনার জন্যে সাগ্রহে বসে আছেন আমরা এর পূর্বের যে পর্বে আলোচনা করতেছিলাম সেটি ছিল ভয় ভীতি অবস্থায় যুদ্ধের ময়দানে কিভাবে সালাত আদায় করবে সেই অবস্থায় সালাত মাফ নেই আমরা বলেছিলাম যে জাবের রাজি হাদিস বর্ণনা করতেছিলাম যে আল্লাহ নবী আলিসালাম দুইটি লাইন করে দাঁড়িয়ে গেলেন একটি লাইন সবাই আল্লাহ নবী আলিসালামের সঙ্গে রুকু করলেন এবং রুকু থেকে উঠে গেলেন এরপরে আল্লাহ নবী সেজদা করলেন যে লাইনটি সামনের তারাও সেজদা করলেন আর পিছনের লাইন দাঁড়িয়ে থাকলো মোকাবেলা করার জন্য দুশ্মনের এরপরে আল্লাহ নবী যখন সেজদা পূর্ণ করলেন আর যেই লাইনটি তার সঙ্গে ছিলেন তারাও সেজদা পূর্ণ করলেন ফাদাকার আল হাদিস হাদিস বর্ণনা করেছেন এরপরে কি হলো অফি রেওয়ায়া সুম্মা সাজাদা ওয়াসাদা মাহু সফুল আউয়াল আল্লাহ নবী সেজদা করলেন এবং প্রথম লাইনটি তার সঙ্গে সেজদা করলেন ফালাম্মা কামু যখন সবাই দাঁড়িয়ে গেলেন দ্বিতীয় লাইন যেটা পিছনে দাঁড়িয়েছিল পর্যবেক্ষণ করার জন্য মোকাবেলা করার জন্য দুশ্মনের তারা এবার সেজদায় চলে গেলেন সুম্মা তা আখারা সফুল আউ্য়াল প্রথম লাইনটি পিছনে চলে আসলেন ও তাকাদ্দমা দ্বিতীয় লাইনটি সামনে চলে গেলেন ওদাকারা মিসলা অনুরূপ বর্ণনা করেছেন অফি আখেরি তার শেষ অংশে হাদিসের এসেছে সুম্মা সাল্লামান নবী আলাই সালাম ও সাল্লাম না জামিয়াল এরপর আল্লাহর নবী কি করলেন সালাম ফিরালেন আমরাও সালাম ফিরালাম তাহলে বোঝা গেল জাল্লার নবী আলিসাল্লাম এক রাকাত সালাত আদায় করে বসে থাকলেন প্রথম গ্রুপ তাদের সঙ্গে সালাত এক রাকাত হয়ে গেল তারা পিছনে আসলো পরেরটা সামনে চলে গেল এরা মোকাবেলা করতে লাগলো আর সামনেরা তাদের সেজদা করে সালাদ পূর্ণ করলে এবার সবাই একসঙ্গে রাসুল্লাহ সাল্লামের সঙ্গে কি করলেন সালাদ শেষ করলেন তাহলে এখানে এক রাকাত সালাদ বোঝা গেল তাহলে দুই রাকাত এক রাকাত যখন যে অবস্থা আসবে সেই অবস্থার আলোকে সালাত আদায় করতে হবে বিপদের মুহূর্তে ভয়ের মুহূর্তে হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন আবু দাউদ বর্ণনা করেছেন আবু আয়াস আর জারকি থেকে অনুরূপ ওয়াজাদ আন্নাহা কানাত ওসফান তিনি বলেন এই যুদ্ধটা ছিল ওসফানে এই যুদ্ধটি ছিল তাহলে এ দ্বারা আমরা যেটা বুঝলাম সেটা তো একটু আমরা আপনাদের কাছে বিস্তারিত বলে দিয়েছি বলেন নাসাই মিন ওয়াজিন আখরান জাবের নাসাই শরীফে জাবের থেকে অন্যভাবে এসেছে আন্না নবী সাল্লাবে তাইফাতিমিন আসহাবে রাকাতেন আল্লাহ নবী একটি গ্রুপকে নিয়ে দুই রাকাত সালাত আদা করলেন সুম্মা সাল্লাম এরপরে তিনি সালাম ফিরাই দিলেন একটি গ্রুপকে দুই রাকাত নামাজ পড়িয়ে সালাম ফিরে বের হয়ে গেলেন আর একটি গ্রুপ দুশ্মনের মোকাবেলা করতেছিল এবার যারা দুই রাকাত পড়ে ফারেক হয়ে গেলেন এরা দুশ্মনের মোকাবেলায় চলে গেল সুম্মা সাল্লাবে ওয়া খারিদ আয়দান রাকাতেন এরপরে যারা বাকি ছিল এদেরকে আল্লাহ নবী আরো দুরাকাত সালাত আদায় করলেন অর্থাৎ প্রথম সালাদটা ছিল রাসুলের ফরজ আর এই দ্বিতীয় সালাতে যখন ইমামতি করলেন দ্বিতীয় গ্রুপকে নিয়ে তখন কিন্তু এটা রাসুল হয়ে গেল নফল সালাত আর সাহাবাকরি হলো ফরজ সালাত এই জন্য এর আগেও আমাদের গেছে যে ফরজ সালাত আদায়কারী নফল সালাত আদায়কারী ইমামের পিছনে অনুসরণ করতে পারেন তাকে ফলো করতে পারেন এ হাজি দ্বারাই প্রমাণিত হয়ে গেল সুম্মা সুম্মাসাল্লাম দ্বিতীয় গ্রুপকেও দুই রাখা সালাত আদা করি আল্লাহ নবী আবারও সালাম ফিরালেন অমিসলুহলি আবি দাউদ আন আবি বাকরা অনুরূপ আবু বাকরা থেকে আবু দাউদে হারিস বর্ণিত হয়েছে তাহলে সালাত ভয় অবস্থায় যুদ্ধের ময়দানে আদায়ের একাধিক পদ্ধতি আমরা পেলাম যেটা যখন উপযুক্ত সেটাই মুসলিম সৈনিকরা তাদের যুদ্ধ অবস্থায় আদা করবে যদি এভাবে সম্ভব না হয় তাহলে দাঁড়িয়ে এক রাকাত করে সালাত আদায় করেছেন এক রাকাত করে সালা আদায় করেছেন এই গ্রুপ এক লাইন এদেরকে নিয়ে এক রাকাত ওদেরকে নিয়ে এক রাকাত ওয়ালাম ইয়াকুদু এরপরে কিন্তু আর কেউ পূর্ণ করেন অর্থাৎ এক রাকাত করেই সালাত আদায় করেছেন এটাই ছিল কি আপনার ভয়ের অবস্থায় সালাত আদায় করা তাহলে দুই দুই করে সবার জন্য এক এক করে বা দুই করে এই যে বিভিন্ন পদ্ধতি আমরা পেলাম সেটা আমরা কি করব আমল যখন করব তখন কর আমরা এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করব। রাহ আহমদ আবু দাউদ নাসাই আবুদা আহমদ আবু বর্ণনা করেছেন হালিস্টিক ইবনে হেব্বান সহি বলেছেন ও মিসু ইন্দা ইবনে খোজাইমা ইবনে খোজাইমাতে অনুরূপ হালিস বর্ণিত হয়েছে ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহমা থেকে এই একাধিক বর্ণায় আমাদের একাধিক ভয় অবস্থায় সলাতের পদ্ধতি সাব্যস্ত হয়ে যাচ্ছে বন্ধুগণ এ পর্যন্ত আমরা আপনাদের কাছে সালাতের পর্বের তেরোতম অধ্যায় ভীত অবস্থায় সালাত কিভাবে আদা করবেন তার হাদিসগুলি আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং এর পদ্ধতিগুলো আমরা জেনেছি এমন পর্যায়ে যদি আমাদের অবস্থা ঘটে তাহলে আমরা এইভাবে আমল করার চেষ্টা করব যিনি সিপাহ সালার থাকবেন যিনি যুদ্ধ পরিচালনা করবেন তিনি অবস্থার পরিপ্রেক্ষিতে রাসুল্লাহ সাল্লামের এই যে একাধিক পদ্ধতি বর্ণিত হয়েছে যেটা উপযুক্ত মনে করবেন সেটা তিনি তার মাধ্যমে সালাত আদা করবেন মনে রাখতে হবে তারপরও সালাত আদায় করতে হবে মাফ নেই বা কাজা করবেন এমনটা চলবে না তবে মুসাফির যদি হয় তাহলে তো জোহর আসর একসঙ্গে আদা করা জায়েজ রয়েছে মাগরীব এসা একসঙ্গে জায়েজ রয়েছে তবে দুই অক্তের সালাদ একসঙ্গে আদা করতে গিয়ে দুশ্মনরা আবার যেন কোনো পদক্ষেপ গ্রহণ করে সুযোগ গ্রহণ করতে না পারে সে ব্যাপারটাও খেয়াল রাখতে হবে যিনি কমান্ডার হবেন তাকে এবার আমরা সালাত পর্বের চোদ্দতম অধ্যায় আমরা এবার পদার্পণ করব সেখানের অধ্যায় হলো বাব সালাতিল ঈদ ঈদ মুসলমানদের দুইটি ঈদ রয়েছে এই দুই ঈদের সালাত আদায় কিভাবে করবে কখন করবে এর বিধান কি এর হুকুম আহকাম কি ঈদে কি করা যায় কি করা যায় না ইত্যাদি ঈদ নিয়ে কি ধরনের আনন্দ করা যায় এই নিয়ে অধ্যায় শুরু হচ্ছে সলাতুল ঈদের দুই ঈদের সলাতের বিধান এবং একে কেন্দ্র করে যে মাসলা মাসাইল বিধান আসবে হুকমাহকাম আসবে সেগুলি জানার অধ্যায় আসুন আমাদের মনে রাখতে হবে বলেছি এর আগেও যে মুসলমানদের দুইটি মাত্র ঈদ একটা ঈদুল ফিতের আর একটা ঈদুল আজহা এছাড়া মুসলমানদের আর কোনো ঈদ নেই আজ বিভিন্ন দিনকে কেন্দ্র করে বহু ধরনের আনন্দ ফুর্তি করার দিন বার করা হয়েছে মুসলমানদের মাত্র দুইটি ঈদ এছাড়া জনবার্ষিকী পালন করা মৃত্যুবার্ষিকী পালন করা এগুলি সন্দেহে আমাদের সুন্নতের বাইরের কাজ আল্লাহর নবী আলী সালাতাম বা সাহাবা ইকরাম রাজি আল্লাহ তালাকর ওমার উসমান আলী বা অন্য কেউ বা কোনো তাবে বা কোনো ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই ইমাম শাহি রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ হাম্বাল রহমতুল্লাহ আলাই এদের কাউকে আমরা পাই না যে তারা এই ধরনের বহু ধরনের ঈদ মানিয়েছে এই জন্য দুইটি ঈদ আমাদের মনে রাখতে হবে এর সঙ্গে সাপ্তাহিক ঈদ জুমার দিন ঈদ রয়েছে এছাড়া অন্য কোনো ঈদ মানানো কোনো আনন্দ খুশি করা মানানো এটা ইসলামের সম্মত কাজ নয় এটা আমাদের ভালো করে জেনে রাখতে হবে এর প্রথম হাদিস ঈদ আইনের আহকাম নিয়ে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم الفطر يوم يفطر الناس والأضحى يوم يضحي الناس রাহু তিরমিজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেদিন মানুষরা ইফতারি করবে অর্থাৎ ঈদুল ফিতর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 টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা শুরু করেছিলাম আপনাদের জন্যে দুই ঈদের সালাত এবং তার বিধান নিয়ে প্রথম হাদিসটি আমরা পাঠ করেছিলাম আল্লাহ নবী আলিসাল্লাম বলেছেন যখন মানুষ সবাই ঈদ করবে ঈদ উল ফিতর তখনই ঈদ উল ফিতর করতে হবে আর মানুষ যখন কুরবানি করবে সেদিন হবে কুরবানির দিন ঈদ উল ফিতর হবে সেই দিন যেদিন সবাই মিলে করবে এ হাদিসের অর্থ হলো এই যে যদি এমন হয় যে ঈদ উল ফিতর উনত্রিশ তারিখেও হতে পারে রমজান উনত্রিশ হয়ে গিয়ে তারপরে তিরিশের দিন ঈদুল ফিতর হতে পারে এমন লোক চাঁদ দেখেছে যার চাঁদ দেখা সাব্যস্ত বা গ্রহণযোগ্য না যার পরে রমজানকে তিরিশ পূর্ণ করে দেওয়া হলো আসলে ছিল উনত্রিশ কিন্তু হয়ে গেল চাঁদ না দেখতে পারার কারণে তিরিশ এইভাবে ঈদুল আজহার ক্ষেত্রেও যদি চাঁদ দেখার ক্ষেত্রে জিল কয়াদ মাসকে উনত্রিশ ছিল কিন্তু তিরিশ করে তারপরে কি ঈদুল আজহার সময় নির্ধারণ করা হলো তা চাঁদ দেখে জিলহাজ মাসের তাহলে সেদিন কিন্তু কেউ আর ঈদ করতে পারবে না একক ব্যক্তি যদি ঈদ চাঁদ দেখেও ফেলে তবু তার যদি চাঁদ দেখার খবরটা বিশ্বস্ত মনে করে ঘোষণা দেওয়া না হয় তাহলে মানুষ তারা তার পরের দিনে ঈদ করবে এটাই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি বন্ধুগণ আজ দেখা যায় আমাদের দেশে যে ঈদ কেউ সৌদি আরবের সঙ্গে করে কেউ তারও একদিন পরে করে আবার আর গ্রুপ দেখা যায় যে চাঁদ আমরা যেহেতু নিজের চোখে দেখি নাই কাজেই আমরা করব কি আরো একদিন পরে চাঁদ দেখে এরপরে যখন চাঁদ দুই দিনের হয়ে যাবে তখন তো সবাই চাঁদ দেখবে আর তখন তারা করবে এমনটা আমাদের দেশে দেখা যায় এটা কিন্তু মোটেই ঠিক না ভিন্ন দেশের চাঁদ দেখে যদি ঈদ করতে চায় তবে শর্ত হলো ওই দেশের সমস্ত মানুষ যদি একসঙ্গে ঈদ করে তাহলে তখন তার ওই ঈদ করা জায়জ হতে পারে জায়জ করা যেতে পারে কিন্তু কেউ করবে ভিন্ন দেশের চাঁদ দেখে কেউ করবে নিজের দেশের চাঁদ দেখে আপোষের মধ্যে একই দেশে এক এক দিনে এক এক দল ঈদ করবে নিজেদের ঐক্য ভেঙে ফেলবে এটা কিন্তু মোটেই উচিত নয় এজন্যে আমরা ভিন্ন দেশের যদি চাঁদ দেখে ঈদ করতে চাই বা রোজা শুরু করতে চাই তাহলে সবাই যদি একমত হয় তাহলে জায়জ হতে পারে আর একমত যদি না হয় ভিন্ন ভিন্ন দল তৈরি হয় তাহলে ওলামাদের কেউ জায়জ বলেছেন বলে আমার জানা নেই এজন্যে নতুন করে একটা ফিতনা আজ পৃথিবীতে দেখা যাচ্ছে যে একই দেশের মানুষ ভিন্ন ভিন্ন দিনে ঈদ করতেছেন এটা কিন্তু ঠিক হবে না আমাদেরকে মনে রাখতে হবে কারণ একই সঙ্গে সারা পৃথিবীর মানুষ ঈদ করবেন এটাই যদি আপনাদের আশা হতো এটাই আপনাদের চাহিদা এটা আপনাদের করণীয় হতো তাহলে একই দেশে কেন আপনারা ভিন্ন ভিন্ন দল হচ্ছেন একই দেশে দলাদলি হয়ে যাওয়া এটা মোটেই ঠিক না বরং দল না ভেঙ্গে একই সঙ্গে করবেন এটাই হবে আমাদের সুন্নত সম্মত কাজ ওয়ান আবি উমাইর ইবনে আনাস আন উমুমাতিল্লাহ মিনাস সাহাবা আন্না রাকবান জাউ ফাশাহিদু আন্নাহুম রাউল হিলাল বিল আমস فأمرهم النبي صلى الله عليه وسلم أن يفطروا আইয়াগদু আবু দাউদ আবু ওমায়ের আনাস তালা আনু থেকে বর্ণিত তিনি তার চাচাদের থেকে হাদিস বর্ণনা করেছেন যারা সাহাবা ছিলেন অর্থাৎ তার চাচারা সাহাবা আর এই সাহাবার থেকে বর্ণনা করেছেন আবি ওমায়ের ইবন আনাস আনাস রাজিল্লাহ তাল আনু সবচেয়ে বড় ছেলে ছিলেন আবু ওমায়ের আবু ওমায় তার চাচাদের থেকে হাদিস বর্ণনা করেছেন তার চাচারা সাহাবি কাজে সাহাবি কে এটা অজানা হলেও হাদিস দুর্বল হয় না বরং হাদিস সহি থাকে এই যে তিনি তার চাচার থেকে বর্ণনা করেছেন তারা বলেছেন কি আন্না রাকবান যা ও একটা ঘোরসহরি দল বা বাহিনী বা উট বাহিনী যারা বাইর থেকে মদিনায় প্রবেশ করলেন আন্না হোম রাউল হিলাল এরা আল্লাহ নবীর কাছে এসে বললেন মদিনায় যে হে আল্লাহ রাসুল আমরা তো গতকালকে চাঁদ দেখেছি তাহলে তারা উনত্রিশ রোজা পূর্ণ করে চাঁদ দেখার ফলে রাতে তার সেরি না খেয়ে সকাল তারা ইফতারি করে খানা দানা খেয়েছেন কারণ ঈদের দিন মদিরা এসে দেখলেন আল্লাহ নবী আলিসালাম তিরিশ তারিখে তারা রোজা আছেন আল্লাহ নবীকে বললেন হে আল্লাহ রাসুল আমরা তো গতকালকে চাঁদ দেখেছি তাই আমরা রোজা রাখি নাই তাহলে তো চাঁদ উঠে গেছে আপনি কেন আপনার রোজা আছেন তাই আল্লাহ নবী কি করলেন আল্লাহ নবী মদিনার সাহাবিদেরকে অর্ডার করলেন তারা যেন রোজা ভেঙে দেয় ওয়াইদা আসবাহু পরের দিন যখন সকাল হবে আইয়াগদু ইলা মুসাল্লাহম তারা যেন ঈদের সালাত আদায় করার জন্যে তারা সকালবেলা কি চলে যায় ঈদের মুসাল্লায় ঈদগাহে যেন তারা হাজির হয়ে যায় এই হাদিসটি ইমাম আহমাদ আবু দাউদ বর্ণনা করেছেন শব্দ ইমাম আবু দাউদের এই হাদিসের সনদ হলো সহি হাদিসটি সহি এই হাদিস দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম আমরা জানতে পারলাম সেটা হলো এই যে সাহাবা ইকরাম একটি দল তারা বাইর থেকে এসে আল্লাহর নবীর কাছে জোহরের পরে খবর দিলেন আমরা গতকাল সন্ধ্যায় চাঁদ দেখেছি আল্লাহর নবী আহসালাম তাদের এই চাঁদ দেখা খবর শুনে তাদের মদিনার লোকজনকে রোজা ভেঙে দেওয়ার জন্য বললেন পরের দিন ঈদের সলাত আদায় করার জন্য বললেন কারণ ঈদের সলাতের সময় সূর্য উঠার পনেরো বিশ মিনিট পর থেকে নিয়ে সূর্য ঢলে যাওয়ার দশ মিনিট আগ পর্যন্ত এটার সময় যেহেতু এই সাহাবায়ক জোহরের পরে মদিনায় প্রবেশ করলেন এ সময় কিন্তু ঈদের সালাত আদায়ের সময় শেষ হয়ে গিয়েছে আল্লাহ নবী তাই তাদেরকে রোজা ভেঙে দিয়ে পরের দিন ঈদের সালাত আদায় করার জন্য নির্দেশ করলেন তাহলে এ দ্বারা প্রমাণিত হলো যে বাইরের চাঁদ দেখার খবর আল্লাহর নবী গ্রহণ করলেন কিন্তু সরাত আদায় করলেন এই জন্যে যে ঈদের সরাত আদায়ের সময় ইতিমধ্যে শেষ হয়ে গেছে তাই এমনটা যদি হয় তাহলে পরের দিন ঈদের সরাত এমন যদি খবর পাওয়া যায় যে গতকালকে চাঁদ উঠে গেছে আমরা জানি নাই আমরা রোজায় আছি কিন্তু এই চাঁদের খবর আমরা শুনতে পেলাম জোহরের পরে তাহলে সেই দিন আর ঈদের সালাত আদা করা যাবে না যেহেতু তার সময় শেষ হয়ে গেছে পরের দিন সকালে সলাদ আদা করতে হবে এদের এই হাদিসের দ্বারা সুস্পষ্ট হয়ে গেল বাইরের চাঁদ দেখা খবর আল্লাহর নবী নিলেন এবং রোজা ভেঙে পরের দিন সালাত আদায় করলেন এটা আজও হতে পারে তবে ওলামাইকরাম এ বলেছেন যে এক দেশের সবাই যদি একমত হয়ে যায় বর্তমানে স্যাটেলাইটের যুগে চাঁদ দেখা গেছে এক জায়গায় দেখা গেলে সারা পৃথিবীতে খবর অল্প সময়ের মধ্যে পৌঁছে দেওয়া সম্ভব কিন্তু এই খবর পৌঁছে দেওয়া সম্ভব হলেও একসঙ্গে ঈদের সালাত আদায় করার মতো মানসিকতা বা মাসলামাসাইল জানার ব্যাপারটা আমাদের কাছে কঠিন তাই ওলামা একরামের ফতোয়া হলো যদি সম্ভব হয় পৃথিবীর সমস্ত মুসলিম জাতি ঐক্যমত হতে পারে বা একটি দেশ ঐক্যমত হতে পারে যে অন্য জায়গায় চাঁদ খবর পেলে আমরা সেটা চাঁদ দেখে রোজা রাখবো বা ঈদ করব তাহলে জায়জ রয়েছে করতে পারে তবে একই দেশে যদি ভিন্ন ভিন্ন দল হওয়ার আশঙ্কা থাকে তাহলে চলবে না তাদের দেশের চাঁদের দেখে তারা ঈদের সালাত আদা করবে এটাই হবে নিয়ম ও পদ্ধতি আমাদের ভাঙ্গন সৃষ্টি করা মোটেই ঠিক হবে না ওয়ানারাসিন রাজি আল্লাহ আল বুখারি অফি রেওয়ায়তিন মুআল্লাকা ওয়াসালাহা আহমদ ওয়াকুল হুন্না আফরাদা আনাস রাজিল তালানহু আল্লাহ রাসুলের খাদেম বর্ণনা করেন যে আল্লাহর নবী আলিসাল্লাম ঈদ উল ফিতিরে বেজোড় খেজুর খেয়ে ঈদ উল ফিতিরে তিনি যেতেন আমাদের জন্য এটা সুন্নত সেটা আমাদেরকে করতে বলেছেন যথাসম্ভব আমরা চেষ্টা করব ঈদ উল ফিতরে যেহেতু আপনি সারা মাস রোজা রেখেছেন ইফতারির সময় খেজুর খেয়েছেন কিছু খেজুর রেখে দেন ঈদের দিনে বেজোড় করে একটা তিনটা পাঁচটা যথাসম্ভব খেয়ে আমরা যাব যদি খেজুর না থাকে তাহলে খেজুর মিষ্টি জিনিস হিসাবে আমাদের দেশে সেমাই ঈদ বলে সেমাই বা কোনো মিষ্টি জাতীয় জিনিস খেয়েও যদি বের হয়ে যায় তবু ইনশাআল্লাহ সুন্নত আদা হয়ে যাবে তবে খেজুর রাখার চেষ্টা করব সেটা সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে সুন্নত আদা হবে ইনশাআল্লাহ ওয়ান আবিনে বুরাইদা আন আবি قال কানা থেকে বর্ণিত তিনি তার বাবা থেকে বর্ণনা করেন নবী আলিসালাম সম্পর্কে বলেন নবী ফিতরে কিছু না খেয়ে বের হতেন না কিছু খেতেন তারপরে যেতেন ঈদুল ফিতরের সালাত আদা করার জন্য ঈদগাহে আর আল্লাহ নবী আলিসালাম ঈদুল আজহাতে সালাত আদায় করার পরে এসে কিছু খেতেন তাহলে ঈদুল ফিতরে কিছু খেয়ে যাওয়া সুন্নত আর ঈদুল আজহাতে না খেয়ে যাওয়া এবং ফিরে এসে কুরবানের গোস্ত জবা করে সম্ভব হলে ওই গোস্ত দিয়ে কিছু খাওয়া এটাই হলো সুন্নত রাহু আহমাদ ও তিরমিজি ওয়াসাহবন হেব্বান হাদিসটি ইমা আহমাদ এবং তিরমিজি বর্ণনা করেছেন এবং ইবনে হেব্বান হাদিসটিকে সহি বলেছেন আমরা এই সুন্নতটিকে আদা করার চেষ্টা করব ইনশাআল্লাহ وعن أم عطية رضي الله تعالى عنها قالت أمرنا أن نخرج الأواتق والحياد في العيدين يشهدنا الخير ودعوة المسلمين وتعتزل الحياد المسلى متفق عليه أم عطية رضي الله تعالى عنها থেকে বর্ণিত তিনি বলেন আমাদেরকে নির্দেশ করা হয়েছিল অর্থাৎ আল্লাহর নবী আমাদেরকে নির্দেশ করেছিলেন কোন কোন বর্ণাতে আছে যে আল্লাহর নবী আমাদেরকে নির্দেশ করেছিলেন কি আর নুখরেজাল আওয়াতে কল হইয়াদা ফিল ঈদাইন ঈদের দুই ঈদের সলাৎ আদায় করার জন্যে ঈদগাহে যারা কুমারী নারী এবং এমনকি যারা ঋতুবতী নারী এদেরকে ওই মুসাল্লায় বের করে নেওয়া যাওয়ার জন্যে আমাদেরকে আল্লাহর নবী নির্দেশ করেছিলেন যারা সাধারণ পবিত্র মহিলা তারা তো যাবেই এছাড়া যারা কুমারী যারা লজ্জাবতী এদেরকেও বের করা যারা ঋতুবতী তাদেরকেও তারা নামাজ আদা করবে না কিন্তু তাদেরকেও ওই ঈদগাহে নিয়ে গিয়ে হাজির করা কারণ এই সালাতে অংশগ্রহণ করবে সমস্ত নারীরা ওয়াদাওয়াত মুসলিম যারা ঋতুবতী ওই নারীরা দোয়াতে শরিক হবে ওয়াতা আতাজেল হইয়াদুল মুসাল্লা যারা ঋতুবতী অবস্থায় মুসল্লা যেহেতু একটি নামাজের স্থান সেখান থেকে তারা বাইরে থাকবে বাইরে থেকে তারা ঈদের আনন্দ ঈদের খুশি ঈদের সম্মিলনে উপস্থিত হবে এটাই হলে উদ্দেশ্য তাহলে আল্লাহ নবী আলিসাল্লাম মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যেতেন নিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতেন নির্দেশ করতেন এমনকি কোনো একজন নারী বললেন ইয়া রসুল্লাহ সবার তো আবাই আনে যা ঢেকে ঢুকে নামাজ পড়তে যাবে আল্লাহ নবী বললেন কোনো বোনের যদি না থাকে তাহলে অন্য একজন বোনের কাছ থেকে ধার নিয়ে ঈদগাহে গিয়ে সালাতুল ঈদ আদায় করবে তাহলে এইভাবে গুরুত্ব দিলেন আজ আমাদের দেখা যায় ঈদের সালাত মহিলাদেরকে নিয়ে যাওয়ার ব্যাপারটা আমরা গুরুত্ব দিই না এ ব্যাপারে আমাদের গুরুত্ব দেওয়া উচিত বোখারি মুসলিমের হাদিস ওম্মে আতিয়ার হাদিস যেখানে আমরা জানতে পারলাম আল্লাহ নবী এতটুকু গুরুত্ব দিতেন মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাওয়ার ব্যাপারে এমনকি ঋতুবতী নারীকেও নিয়ে যাওয়ার কথা বলেছেন এজন্য আমরা সেটাকে অবশ্যই আমল করার চেষ্টা করব সম্ভবপর হলে নারীদেরকে ঈদগাহে নিয়ে যাওয়ার সুব্যবস্থা করার চেষ্টা করব এ পর্যন্ত আমরা এ পর্বে শেষ করছি দার্সে শুনে দার্শাহাদিসের আলোকে জীবন গড়ন এ হবে আমাদের প্রত্যাশা ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু